বিশাল সাগরে পাহাড়ে আকাশের নীলে নীলে ঝিলে ঝিলে সবুজের বুকে বুকে কত রং ছড়িয়ে প্রভু তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে বিশাল সাগরে পাহাড়ে আকাশের নীলে নীলে ঝিলে ঝিলে সবুজের বুকে বুকে কত রং ছড়িয়ে প্রভু তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে দৃষ্টির সীমানা জুড়ে দেখেছি তোমায় অবিরত ঋষিম নীল দেখে মন হয়ে যায় বিভূত দৃষ্টির সীমানা জুড়ে দেখেছি তোমায় বিরত ঋষিম নীল দেখে মন হয়ে যায় বিভূত দৃষ্টির সীমানা জুড়ে দেখেছি তোমায় বিরত নিশ্চিম নীল দেখে মন হয়ে যায় বিভূত বনে বনে ফুলে ফুলে বিমোহিত সৌরভে মন প্রাণ রাঙিয়ে প্রভু তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে বিশাল সাগরে পাহাড়ে আকাশের নীলে নীলে ঝিলে ঝিলে সবুজের বুকে বুকে কত ছড়িয়ে প্রভু তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে বিষয় সুষমা ঢেলে ওরে চভুবন মনোহরী ঝড় যায় বই মন করে দেয় স্বপ্নচারী বিষয় সুষমা ঢেলে করে ভুবন মনোহরি নির্ঝড় যায় বই মন করে দেয় স্বপ্নচারী বিষয় সুষমা ঢেলে করে ভুবন স্বপ্নচারী রূপে রূপে অপরূপ সুনিবিড় মোহমায়া ছবি ছাড়িয়ে প্রভু তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে বিশাল সাগরে পাহাড়ে আকাশের নীলে নীলে ঝিলে ঝিলে সবুজের বুকে বুকে কত রং ছড়িয়ে প্রভু তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে তুমি তো আছো জড়িয়ে